কোনো প্রকৃতপক্ষে ওজর নেই এই অক্ষমতাগুলো নেই তারা সক্ষম যেমন শারীরিকভাবে তেমনি অর্থনৈতিকভাবে এরপরেও তারা জিহাদের ডাকে সাড়া দেয় না বরং অব্যাহতি চায় এরা দুনিয়ায়ও যেমন অভিযুক্ত কালেও তারা শাস্তির মধ্যে পতিত হবে এই পর্যায়ের লোকদের অবস্থা আজকের এই আয়াতে এবং পরের আয়াতগুলোতে বর্ণনা করা হচ্ছে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা নিজেদের পক্ষ থেকে বানোয়ার গুলো পেশ করতে থাকবে বাহানা পেশ করতে থাকবে রাসুল আপনি তাদেরকে বলে দিন তোমরা মিথ্যা বাহানা করো না আমরা কখনো তোমাদেরকে বিশ্বাস করব না কারণ আল্লাহ তোমাদের প্রকৃত অবস্থা আমাদেরকে অবহিত করেছেন আর ভবিষ্যতেও আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের আমলগুলো পর্যবেক্ষণ করবেন অতঃপর তোমাদেরকে এমন এক জায়গায় ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য ও প্রকাশ্য সব কিছু জানেন তখন তোমাদেরকে তোমরা এই দুনিয়া যা কিছু করছিলে এই সকল বিষয়গুলো অবহিত করা হবে এই আয়াতগুলি নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম তাবুক থেকে ফেরার পথে রাস্তায় মদিনায় পৌঁছার আগেই তাবুকের যুদ্ধ থেকে ফিরে যখন আসছিলেন তখন রাস্তায় এই মদিনায় ওই মুনাফিকদের অবস্থা আল্লাহ তকবিম জানিয়ে দিলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে এবং এই বিষয়ে নির্দেশনা প্রদান করলেন বিষয়টা হলো তাবুকের যুদ্ধে যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গিয়েছিলেন এবং ওনার সঙ্গে সাথীগণ ওনার সাথী হয়েছিলেন কিন্তু মদিনায় বেশ কিছু মুনাফিক তারা রয়ে গিয়েছিল তারা বিভিন্ন মিথ্যা কথা বলে বাহানা করে তারা মদিনায় রয়ে গিয়েছিল আর কিছু সংখ্যক তো লুকিয়ে লুকিয়েছিল কোনো অনুমতিও নেয়নি যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে কিছু অনুমতি চেয়েছে আর কিছু সংখ্যক অনুমতিও চায়নি এই সকল মুনাফিকরা মদিনায় রয়ে গিয়েছিল তাদের ধারণা ছিল যে রাসুল্লাহ সাল্লু আলি ভাসাল্লাম রুমক বাহিনীর সাথে যুদ্ধে যাওয়ার ফলে তিনি সেখানে পরাজিত হবেন হয়তো তারা মারা পড়বেন অথবা রুমক বাহিনীর হাতে বন্দী হয়ে যাবেন এই প্রত্যাশায় তারা ছিল কিন্তু যখন তারা দেখল যে তাবুক থেকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সহ ওনার সকল বাহিনী নিরাপদে ফিরে আসছেন তখন তার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যে এখন আমাদের কি অবস্থা হবে এই জিহাদে না যাওয়ার ফলে আমরা তো প্রমাণিত হয়ে গেলাম এই জন্য তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বিভিন্ন বাহানা তারা আবিষ্কার করতে থাকল এমন সব গুজর অজুহাত তারা পেশ করবে যেইগুলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গুরুত্ব দিয়ে মেনে নেবে এই ধরনের তারা পরিকল্পনাগুলো করছিল আর এই কথাগুলোই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ সুবাহ জানিয়ে দিলেন মদিনায় পৌঁছার আগেই রাস্তায় থাকতেই জানিয়ে দিলেন কি জানিয়ে দিলেন তোমরা যখন তাবুকের যুদ্ধ থেকে ফিরে মদিনায় চলে আসবে তখন যারা ওই যুদ্ধে অংশগ্রহণ না করে ঘরে বসে রয়েছিল পিছনে পড়ে থেকেছিল নারী এবং শিশুদের মতো তারা কাপুরুষতা দেখিয়ে তারা সেখানে অবস্থান করছিল এই সকল লোকেরা তোমাদের কাছে এসে উজর পেশ করবে অজুহাতকে পেশ করবে বাহানা পেশ করবে তারা কেন যেতে পারলো না এই বিভিন্ন কারণ দর্শাবে প্রথম নির্দেশটা হল হেরাসুল আপনি তাদেরকে বলে দিন তোমরা অনর্থক মিথ্যা বাহানা পেশ করো না প্রথম তাদের এই বাহানাগুলো যে মিথ্যা সেটা রাসুলকে জানিয়ে দিলেন এই জন্য তিনি তাদেরকে অবহিত করে দেবেন তোমাদের অজুহাত পেশ করার কোনো প্রয়োজন নেই লান্ন মিনালাকুম আমরা তোমাদের তা কখনো বিশ্বাস করব না তোমাদের তোমাদেরকে আমরা আর কখনো বিশ্বাস করব না কারণ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন অবহিত করেছেন তোমাদের মনের সকল কথাগুলো তোমাদের কর্মকাণ্ডগুলো তোমরা যে কি তোমরা কি চাও তোমাদের অন্তরে কি আছে সব কিছু তোমাদের অবস্থা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আখবার আকুম খবরের বহু বসন তোমাদের যাবতীয় অবস্থা তোমাদের মনের অবস্থা বাহ্যিক অবস্থা যা কিছু কোনো কিছুই গোপন রাখেননি আল্লাহ সব কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য আমরা তোমাদের তার পক্ষ বিশ্বাস করব না এরপর বলছেন আর ভবিষ্যতেও আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের আমলগুলো পর্যবেক্ষণ করবেন তোমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন তোমরা সব সময় এখন নজরদারিতে আছো আল্লাহ এবং আল্লাহ রাসুলের নজরদারিতে তোমরা থাকবে তোমরা এই নজরদারির বাইরে যেতে পারবে না তোমাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে প্রকাশ্য প্রকাশ্য সম্পর্কে জ্ঞান যিনি রাখেন অর্থাৎ আল্লাহ সুবাহান তার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে চূড়ান্ত ফিরে যাওয়ার জায়গা হবে তার কাছেই তাই উনাদি উকুম বিমা কুমতুম তামালুন তোমরা যা কিছু করছিলে তোমাদের মুনাফিকি কুপুরি আচরণগুলো যা কিছু করছিলে প্রকাশ্য অপ্রকাশ্য ভাবে এ সব বিষয় সেদিন তোমাদের সামনে পেশ করা হবে এখন তোমরা অজুহাত পেশ করতে পারো বাহানা করতে পারো সেই দিন প্রমাণাদি সহকারে তোমাদের সামনে তোমাদের সকল কর্মকাণ্ডগুলো পেশ করে দেওয়া হবে এখানে যে বিষয়গুলো আমাদের অতীব প্রয়োজন যারা সর্বাত্মক জিহাদের ডাক দেওয়ার পর সেই জিহাদে অংশগ্রহণ থেকে বিরত থাকে যারা পূর্ব থেকেই বিরতি ছিল তাদের কথা নয় এই যুদ্ধের পর যদি কেউ নতুন করে ইসলাম গ্রহণ করে তাবুকের যুদ্ধের পর যারা করেছিল তাদেরকে অভিযুক্ত অভিযোগে অভিযুক্ত করা হয়নি অভিযুক্ত তারাই যারা এর আগে ইমান এনেছিল ইমানের দাবি করেছিল মুসলমানদের সমাজে ছিল মুসলিম পরিচয়ে ছিল আর মুসলমানদের মতোই তারা বাহ্যিক কিছু আমলও করত যে আমল দিয়ে তারা দাবি করত যে তারা মুসলিম সেই লোকদের কথা এখানে বলা হচ্ছে যারা এই সার্বজনীন জিহাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জিহাদে অংশগ্রহণ করেছে সেই সকল লোকেরা যদি এই জিহাদের ময়দান থেকে সরে পড়ে প্রয়োজনে যখন জিহাদের প্রয়োজন তাকে ডাকা হয় সেই সময় যদি সরে পড়ে যায় তাকে যদি সারা না দেয় সেখানে অজুহাত পেশ করে বাহানা করে সেই সকল লোকদের কথা বলা হয়েছে যখন সর্বাত্মক জিহাদের জন্য তাদেরকে ডাকা হবে সেই সময় যদি তারা অনিহা প্রকাশ করে কাপুরুষতা দেখায় দুর্বলতা দেখায় মিথ্যা বাহানা পেশ করে সেই জেহাদ থেকে বিরত থাকে তাদের কথা বলা হয়েছে যখন তোমরা কোনো অভিযান থেকে ফিরে আসবে এই লোকদের কাছে যদি তোমরা ফিরে আসো এরা যদি তোমাদেরই নিজেদের নিয়ন্ত্রিত এলাকার হয় তাহলে ফিরে আসতে তাদের সাথে তোমাদের দেখা হয়ে যাবে আসার পর তারা তোমাদেরকে ধোকা দিয়ে আবার আগের মতো তোমাদের মজেই মাঝেই সামিল থাকতে চাইবে তারা আগের আগে যেমন তোমাদের মাঝেই ছিল কিন্তু সর্বাত্মক জিহাদের ডাক দেওয়ার সময় তারা আলাদা হয়ে গেল বাহানা পেশ করে পিছনে পড়ে থাকলো এই সব লোকেরা তোমরা যখন অভিযান থেকে ফিরে আসবে তখন আগের মতোই তোমাদের সাথে সম্পর্ক রেখে আগের মতো হয়ে যাওয়ার চেষ্টা করবে এই জন্য তারা বিভিন্ন মিথ্যা অজুহাত গুলো পেশ করবে যে এই কারণে যেতে পারে নাই ওই কারণে যেতে পারে নাই বিভিন্ন ধরনের কারণগুলো দর্শাবে তাদের জবাবটা কি হবে এই সকল লোকদের প্রতি কি জবাব দেওয়া হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের এই জবাব গ্রহণ করা হবে না তাদের এই অজুহাত গ্রহণ করা হবে না কিন্তু কাদেরটা গ্রহণ করা হবে এরা গতকালকের আলোচনা এখন আমি বলে দিয়েছি যাদের অজুহাত গ্রহণ করা হবে যে কেউ একেবারে অক্ষম দুর্বল এমন রোগে আক্রান্ত যে এই রোগ সহকারে যাওয়া তার পক্ষে অসম্ভব অথবা এমন দরিদ্র যেটা যাওয়ার মতো সম্পদ তার নাই বাহন জোগাড় করতে পারে না রাস্তা খরচ তার সাথে নাই অথচ তাকে বাইতুল মাল থেকেও দেওয়া যাচ্ছে না এই অক্ষমতা যার আছে সে ঠিকই থাকবে ফিরে আসার পরও আগে যেমন ছিল তারা এমনই থাকবে এরা অভিযুক্ত হবে না কিন্তু যারা এই ধরনের শরী ওজন ছাড়া বাহানা পেশ করে তারা পিছনে রয়ে গিয়েছিল এখন এসে আবার নতুন করে বাহানা পেশ করবে তোমরা ফিরে আসার পর যখন তারা এই বাহানাগুলো পেশ করবে তখন সেই বাহানাগুলো গ্রহণ করা হবে না আগের মতো তাদের সাথে আর সম্পর্ক রাখা হবে না বরং তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে হবে আমরা তোমাদের আর বিশ্বাস করব না আমরা কখনো বিশ্বাস করব না এরা যেমন আগে ছিল যেইভাবে আগে বিশ্বাস করে আমরা বিভিন্ন বিষয়গুলো তাদের সাথে আলোচনা করতাম বিভিন্ন বিষয় অবহিত করতাম আর কখনো এই জিহাদির ব্যাপারে কোনো খবর কোনো সংবাদ কোনো বিষয় আর তাদেরকে জানানো যাবে না এইগুলো ব্যাপারে তাদের সাথে আর কোনো শেয়ার করা যাবে না আর কোনো কাজ তাদেরকে দিয়ে যে বিশ্বাসের ভিত্তিতে দেওয়া এটাও দেওয়া যাবে না কোন প্রকারে তাদের উপর আস্থা রাখে যাবে না যাবে না কোন প্রকারের দায়িত্ব তাদেরকে আর দেওয়া যাবে না এরা চিরদিনের জন্য সেই দায়িত্ব পাওয়ার অনুযুক্ত হয়ে গেছে এরপরে যত বড় ধরনের স্যাক্রিফাইস দেখাত না কেন যত ভালো মানে উন্নীত হোক না কেন তাকে আর কখনো কোন দায়িত্বে নিয়ে আসা যাবে না আল্লাহ এই কথাটা এখানে জানিয়ে দিয়েছেন মিনালাকুম তোমাদেরকে আর কখন আমরা বিশ্বাস করব না তাদের নাব্বা আনমিন আকবরিকুম আল্লাহ তোমাদের প্রকৃত অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অবহিত করেছেন কিভাবে যে জিহাদ থেকে বিমুখ থাকে কে ময়দানে মোকাবেলার সময় পিছনে কে পড়ে থাকে এর আগে যে আলোচনাগুলো হয়েছে এইগুলোই সংবাদ এই সংবাদগুলো আল্লাহ দিয়ে দিয়েছেন যে জিহাদের মোকাবেলার সময় যারা পিছনে পড়ে থাকে এরা প্রকৃত ইমানদার নয় এরা প্রকৃত ইমানদার নয় এরা মুনাফিক তাদের প্রকৃত অন্তরের অবস্থা এরা যে খুব লুবি এরা প্রথারক এরা স্বার্থবাদী যদি সামনে স্বার্থ দেখে লাভ দেখে এগিয়ে আসবে আর যদি এখানে ক্ষতি দেখে পিছনে সরে যাবে এদের এই চরিত্রগুলো আল্লাহ সুবাহ জানিয়ে দিয়েছেন আর সাথে সাথে তাদেরকে এই কথাও বলে দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন এই কথাটার দ্বারা তাদেরকে একটু আশ্বস্ত করা হয়েছে একবারে তাদেরকে দিন থেকে খারিজ করে দেওয়া হয়নি অর্থাৎ তারা যদি এখন আবার ভালো হয়ে যায় পরিপূর্ণ ইমানের পথে ফিরে আসে আবার জিহাদে অংশ গ্রহণ করে আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমাও করতে পারে যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসুল পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণে যদি তারা উত্তম প্রমাণিত হয় তাহলে রেহাই পেয়ে যাবে নতুবা চিরস্থায়ী আগাবে তারা নিমজ্জিত হবে কিন্তু তথাপিও তাদেরকে বিশ্বাস করে আর কোনো কর্ম দেওয়া যাবে না কোনো দায়িত্ব দেওয়া যাবে না যত ভালোই হয়ে যাক শুধু এতটুকু ভালো হলে সে আল্লাহর আজাদ থেকে তারা বাঁচতে পারবে ইমানদারদের কাতারে সামিল হবে কিন্তু ইমানদার যারা জিহাদের ময়দানে যখনই ডাক দেওয়া হয় তখনই অংশগ্রহণ করে সেই মুজাহিদিনদের কাতারে সমান কখনো তারা হবে না তারা দুই নম্বর নাগরিক হিসাবে তখন থাকবে সবসময়ই সন্দেহের মধ্যে তারা থাকবে সন্দেহ মুক্ত থাকবে না তাদেরকে কখনো বিশ্বাস করে কোনো ধরনের তথ্য দেওয়া যাবে না কোনো দায়িত্ব দেওয়া যাবে না তবে তারা যদি বিশ্বস্ততার প্রমাণ দেয় তাদের আমলের মাধ্যমে আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করতে পারেন তাদের অতীতের এই অপরাধগুলো এরপর আরো কঠিনভাবে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে সুম্মাতুরাদ্দুনা ইলা আলিমিল গাইবি ওয়া শাহাদাত অতঃপর আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেনি এরপরেও তোমাদেরকে এমন এক সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য প্রকাশ্য সব কিছু জানেন যিনি তোমাদের বাহ্যিক কর্মকাণ্ড যেমন তিনি দেখেন জানেন তোমাদের গোপনীয় যত কর্মকাণ্ড তোমাদের আকিদা বিশ্বাস তোমাদের চিন্তাধারা তোমাদের মনের অবস্থা এই সব কিছু তিনি জানেন তোমরা প্রকাশ না করলেও তোমাদের সেই গোপনীয় অবস্থাগুলো তিনি জানেন ওই সত্তার কাছে তোমাকে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাই উনাব্বি উকুম তখন তোমাদেরকে সকল বিষয় অবহিত করা হবে কোন বিষয় বিমা কুমতুম তাই মালুন তোমরা যে দুনিয়ায় যা কিছু করছিলে ইমানের দাবি করে মুসলমানদের কাতারে সামিল হয়েছিলে কিন্তু ইমানের দাবি অনুযায়ী তোমাদের মাল এবং যান দ্বারা জিহাদ করনি তখন তোমাদের মনের বিতর কি ছিল কোন ভাবনায় কোন চিন্তায় কোন চেতনায় তোমরা মুসলিম পরিচয় দিয়েছিলে আল্লাহ সব জানেন মানুষের কাছে সেগুলো গোপন রাখতে পেরেছ কিন্তু আল্লাহ সব কিছু জানেন তোমাদের মনের সেই অবস্থাগুলো যেই সত্তা জানেন তার সামনেই তোমাদেরকে হাজির করা হবে আর সেদিন তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়গুলো তিনি তোমাদের সামনে পেশ করবেন সেখানে তোমরা ফাঁকি দিতে পারবে না এখানে আমি যে কথাটি বলছি সেটা হলো যে আমরা বিভিন্ন সময়ে আমরা আমাদের কোনো কোনো সাথীর পিছনে পড়ে থাকার অনেক নজির পেয়েছি যে কঠিন মুহূর্তে যে সময় তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তাকে পাওয়া যায়নি ময়দান শরিক হওয়ার পরেও জিহাদের কাফেলায় শরিক হওয়ার পরেও ছিল জিহাদের কাফেলায় কিন্তু যখন কঠিন অবস্থা আসলো সেই সময় সে গা দেখা দিল সেই সময় সে ময়দানে জিহাদে নিজেকে অগ্র ভূমিকায় রাখল না যেই সময় তাকে ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল সেই সময় সে পালিয়ে থাকল ঝুঁকি নিল না সে নিজেকে গোপন করে রাখল নিজে বাঁচার জন্য সে ব্যস্ত হয়ে পড়ল এই সকল লোকদের অবস্থাটা আল্লাহ আমাদেরকে এখানে জানিয়ে দিয়েছেন তাদের সাথে আমরা কি ব্যবহার করব তারা যদি পুনরায় সুদিনে আমাদের কাছে আসে আসতে পারে থাকবে কিন্তু আগের মতো নয় আগের মতো আর তাদেরকে আমরা কখনো বিশ্বাসও করব না এবং তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না তানজিমি কোনো তথ্য তাদেরকে জানানো যাবে না কোনো পরিকল্পনা তাদেরকে অবহিত করা যাবে না তানজিমি চিন্তাধারার সাথে তাদেরকে পরিচিতি করা যাবে না এমনি সাধারণ হিসাবে তারা থাকবে সাধারণ কর্মী হিসাবে থাকতে পারে কোন দায়িত্বশীলের অধীনে তারা কর্মী হিসাবে নিয়োজিত থাকতে পারে দায়িত্বশীল তাদের কাছ থেকে বিভিন্ন কাজ আদায় করতে পারে কিন্তু তাদেরকে কখনো দায়িত্ব দেওয়া যাবে না কোনো বিষয়ে তাদেরকে বিশ্বাস করা যাবে না যেমন অর্থনৈতিকভাবে কোনো দায়িত্ব দেওয়া যাবে না কোনো লেনদেনের সাথে তাদেরকে সম্পর্ক সম্পৃক্ত করা যাবে না তাদেরকে দিয়ে কোনো ধরনের খবর আদান প্রদান করা যাবে না কারণ এখানে খবর আরেকখানে আনা নেওয়ার সময়ে সে বেশ কম করে মিথ্যা সংবাদ আদান প্রদান করবে তাকে বিশ্বাস করা যায় না এদেরকে দিয়ে কোনো খবর আদান প্রদান করা যাবে না অর্থনৈতিকভাবে তাদেরকে বিশ্বাস করা যাবে না তান্তিমি কোনো পরিকল্পনা তাদেরকে জানানো যাবে না কোনো তথ্য তাদেরকে দেওয়া যাবে না কর্মী হিসাবে থাকতে পারবে এই সকল লোকেরা এই পর্যায়ে থাকবে এর চেয়ে বেশি কোনো দায়িত্বে তাদেরকে নিয়ে আসা যাবে না এই আয়াতের মধ্যে আল্লাহ এই বিষয়গুলি এই মূলনীতিগুলি পেশ করে দিয়েছেন এটা হলো একটা কথা এরপরে আয়াতে দেখেন তাদের অবস্থা ওই যে তাদের কাছে ফিরে আসলে পরে তারা কি করবে এই মুনাফিকদের অবস্থা বলা হচ্ছে سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون আর অচিরেই আল্লাহর নামে কথম করে তারা তোমাদেরকে বলবে যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে যেন তাদের প্রতি তোমরা উপেক্ষা করো তাদের অপরাধগুলো তারা যে যুদ্ধে অংশগ্রহণ করল না পিছনে পড়ে থাকলো মিথ্যা বাহানাগুলো পেশ করলো আর সেই মিথ্যা বাহানাগুলো তোমাদের কাছে ধরা পড়ে গেল সেই বাহানা ছিল শুধুমাত্র প্রকৃত উজর ছিল না তখন তো তারা আর কোন উপায় পাচ্ছে না সেই সময় তারা ভীত হয়ে পড়বে না জানে আমাদের উপর কোন শাস্তি প্রয়োগ করা হয় কিনা আমাদের প্রতি এখন কি আচরণ করা হবে এই জন্য তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে এই জন্য শুধু বাঁচার জন্য তারা তোমাদের কাছে আল্লাহর নামে কসম করে বলতে থাকবে তাদের অপরাধগুলো তোমরা উপেক্ষা করো শক্ত করে ধরো না আসলে তারা অপরাধ করেছে ভুল স্বীকার করতে থাকবে আমরা এটা ভুল করেছি ভুল করেছি আর এগুলো আগে বাগে বেড়ে বেড়েই তারা বলবে অগ্রসর হয়ে বলতে থাকবে আমরা এগুলো ভুল করেছি এই ভুলগুলোর পক্ষে কোনো যুক্তি আর দাঁড় করাবে না মানে নিজেদেরকে খুব বিশ্বস্ত প্রমাণ করার জন্য তার অগ্রগামী হয়ে তারা নিজেদের ভুলগুলো স্বীকার করতে থাকবে আর উদ্দেশ্যটা হলো যেন তোমরা তাদের প্রতি একটু সিম্পেটাইজড হও কঠোরভাবে তাদেরকে পাকড়াও না করো তাদেরকে শাস্তির জন্য নিয়ে না নেও এই জন্য তারা তোমাদেরকে অনুরোধ করতে থাকবে যেন তোমরা তাদেরকে ক্ষমা করে দাও তাদেরকে উপেক্ষা করো তাদের বিষয়গুলো যেন বড় করে না ধরো এটা তাদের ছোটখাটো একটা ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর কখনো এগুলো করবে না এই ধরনের কথাগুলো তারা আল্লাহর নামে কসম করে বলবে আমরা কিছু প্র্যাকটিক্যালি দেখছি এখনো এখনো দেখছি এমন কিছু লোককে সে ভাবে প্লেন ওয়েতে তার কর্মকাণ্ড করছে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সাথে সাথে ভুলটা স্বীকার করে নেই ওটা আমার ভুল হয়ে গেছে ওটা বুঝতে পারি নাই মানে এমন ভাবে বলবে যে আমি তো পুরো আনুগত্যের মধ্যে আছি আমাকে শাস্তি দেন মানে এই কথাগুলো যতগুলো কথা বললে মনে হয় যে সে খুব আসলে ভালো মানের সেই কথাগুলো আমাকে শাস্তি দেন আমাকে পবিত্র করেন আমি তো জান্নাতে যেতে চাই একবারে হুবু কথাগুলো কিন্তু আমি বলছি তারা এখনো যেই কথাগুলো বলে যে এই ধরনের কথাগুলো বলে মানে এই কথাগুলো বললে স্বভাবতই তো মনে হয় যে আসলেই মনে হয় তার এটা অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে তার এই কথাগুলো থেকে তার প্রতি আমাদের একটা নরম দৃষ্টি চলে আসে সহানুভূতি চলে আসে এইভাবে কথাগুলো বলবে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এদের স্বভাব এটা এই প্রকৃতির যারা এদের স্বভাবই এটা তারা যখন দেখবে তোমরা তাদের উপর চড়াও হওয়ার মতো পজিশন তোমাদের আছে তখন তোমাদের কাছে নত হয়ে হয়ে তারা ভুলগুলো স্বীকার করতে থাকবে কিন্তু যদি তারা তোমাদের কোনো দুর্বলতার সুযোগ পায় তখন তোমাদের গাড়ে সোয়ার হয়ে বসবে এদের চরিত্র এটা আল্লাহ এই তাদের চরিত্রটা বলে দিচ্ছেন এই লোকদের সাথে আমরা কি আচরণ করব এই প্রশ্ন কিন্তু অনেকেই করেন এর জবাব আল্লাহ দিচ্ছেন কি আচরণ করব আল্লাহ বলছেন এই সকল লোকদের লোকদেরকে তোমরা উপেক্ষা করো এদেরকে আর পাত্তা দিও না এদেরকে আর গুরুত্ব দিও না তাদেরকে পরিপূর্ণভাবে উপেক্ষা করো এইগুলো নিয়ে তাদের অপরাধগুলো নিয়ে তারা যতই বাহানা পেশ করুক উজোর পেশ করুক কসম করুক এই কথাগুলো আর শুনো না দরকার না এসব শোনার তারা তোমাদের কাছে যেন পরিপূর্ণভাবে গুরুত্বহীন হয়ে পড়ে থাকে আগের মতো তাদের সাথে আর সম্পর্ক রাখবে না আল্লাহ স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন আনহুম যিনি বাই হিসাবে ইমানি সম্পর্কের কারণে যেই ধরনের রুহামা ছিল একজন আরেকজনের সাথে মন কুলে প্রাণ কুলে হাসি মুখে কথা বলা পরস্পরের দুঃখ কষ্টের শেয়ার করা ভালো কাজগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া এত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখা সেইগুলো আর রাখা যাবে না আল্লাহ এখানে নিষিদ্ধ করে দিয়েছেন এই ধরনের আর কোনো সম্পর্ক থাকবে না সেটা ভাষা ভাষা সম্পর্ক শুধু আগের ওই সম্পর্ক আর নাই কারণ তাদের পরিচিতি আল্লাহ তুলে ধরেছেন এই বৈশিষ্ট্যগুলো তখন তাদের সাথে আর আগের মতো সম্পর্ক রাখা যাবে না ভালোবাসার সম্পর্ক রাখা যাবে না তাদের সাথে একান্ত ঘনিষ্ঠ সম্পর্ক আর রাখা যাবে না আল্লাহ নিষিদ্ধ করে দিলেন কারণ তাদেরকে উপেক্ষা করো তাদেরকে আর গুরুত্ব দিও না হয়তো তারা তোমাদের অবস্থা ভালো হওয়ার কারণে তোমাদের পিছিয়ে পিছিয়ে আসবে পিছিয়ে পিছিয়ে ঘুরবে ঘুরো পিছিয়ে পিছিয়ে থাকুক কিন্তু তোমাদের কাতারে আসবে না সামনে যাওয়ার তো প্রশ্নই ওঠে না তোমাদের সে খাঁটি মুমিন মুজাহিদ যারা তাদের ওই কাতারে আর তারা কখন আসতে পারবে না পিছনে থাকুক পিছনে পিছনে চলুক কিন্তু তারা আর ওই মর্যাদা পাবে না কারণ ইন্নাহুম রিজিসুন কারণ তারা হলো নাপাক অপবিত্র কি অপবিত্র তাদের দেহ না তাদের চিন্তা দ্বারা তাদের আকিদা বিশ্বাস অপবিত্র নোংরা তাদের আকিদা বিশ্বাস এবং চিন্তাধারাটাই হল নোংরা খারাপ চিন্তায় সবসময় থাকে ব্যস্ত ভালো চিন্তা তাদের মাথায় নেই মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরা সেই জামাতের সাথে নিজেকে জড়িয়ে রাখা এবং সেই জামাতের পরিপূর্ণ আনুগত্য করে যাওয়া আর নির্দেশ অনুযায়ী নিজের গান মাল দিয়ে জিহাদ করা এটা যে উত্তম আকিরা বিশ্বাস পবিত্র চিন্তা দ্বারা এইগুলো তাদের নাই তারা সবসময় কুটির চিন্তায় থাকে কোন সময় সুযোগ পেলে কোন ভুলটা ধরা যায় সুযোগ পেলে কখন কোন বিষয়টা নিয়ে বিতর্ক সৃষ্টি করা যায় কখন কিভাবে মতভেদ সৃষ্টি করা যায় একতলাপ সৃষ্টি করা যায় ভাঙ্গন ধরানো যায় এই অসৎ মানসিকতায় থাকে সবসময় এই জন্য আল্লাহ বলছেন এদের চিন্তা দ্বারা এদের আকিদা বিশ্বাস খুবই অপবিত্র নোংরা নষ্ট এই জন্য তাদের এই নষ্ট চিন্তা দ্বারা তোমাদের সাথে মিলে মিশে থেকে তোমাদের মধ্যে যাতে ছড়াতে আর না পারে যদি আগের মতো জায়গা পায় তাদের কথা বলার যদি সুযোগ পায় তোমাদের মধ্যে দুর্বল ইমানদাররা তো আছে তারা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে হয়তো শুনতে পারে এমন সব কথা বলবে কারো কাছে এটা গ্রহণযোগ্য লাগতে পারে এই জন্য তোমাদের মাঝে শরিক হয়ে আর কখনো তারা তাদের কোনো এই নোংরা অপবিত্র নষ্ট চিন্তা দ্বারা প্রকাশ করুক তাদের ভ্রান্ত আঁকিদার চর্চা করুক এই সুযোগ আর দেওয়া যাবে না কারণ তাদের এই চিন্তা দ্বারা আঁকিদা বিশ্বাসী হল সম্পূর্ণ অপবিত্র নাফাক নাজাসত এই জন্য তারা তোমাদের মাঝে শরিক হয়ে আর কথা বলবে না কোন ধরনের পরামর্শ তাদেরকে রাখা যাবে না কখনো তাদের কোনো পরামর্শ শোনাও যাবে না গ্রহণ করাও যাবে না কথা বললে সাথে সাথে দীক্ষা দিয়ে উড়িয়ে দিতে হবে তোমার কথা বলার দরকার নাই তুমি থাকো সরে একটু পাত্তা দেওয়া যাবে না সেজন্য মনে একটু আঘাত পায় কষ্ট পায় এই ধরনের কথা বলতে হবে তাকে ওই মন জয় করার জন্য উত্তম আচরণ তার সাথে আর করা যাবে না কারণ তার চিন্তাধারাটাই হলো অপবিত্র যদি উত্তম সম্পর্ক রাখা হয় একটু সুযোগ পাবে একটু পেলে আর একটু কাছে আসতে চাইবে আর একটু ঘনিষ্ঠ হতে চাইবে এই সুযোগ আর দেওয়া যাবে না আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা তাদেরকে উপেক্ষা করো তাদেরকে বর্জন করো এবং তাদের চিন্তাধারা অপবিত্র হওয়ার কারণে তাদের কোনো কথাই আর কখনো শোনা যাবে না ওয়াহুম জাহান্নাম আর এই সকল লোকের ঠিকানা হল জাহান নাম যারা জিহাদের ময়দান থেকে পিসপা হয়ে যায় জিহাদের লক্ষ্যে পরিচালিত তামজিম থেকে তারা যা পিছনে পড়ে থাকে সেখানে ভিন্ন তারা প্রকাশ করার চেষ্টা করে মতভেদ সৃষ্টি করতে চায় একতলাপ সৃষ্টি করতে চায় সেখানে ভুল তথ্য আদান প্রদান করে মিথ্যা কথার কথার করে এই সকল লোকদের আজকে আল্লাহ সুবাহ জানিয়ে দিচ্ছেন মুসলিম জামার পক্ষ থেকে কি আচরণ করা হবে এরা কোন স্তরের কোন পর্যায়ে থাকবে একেবারে তাদেরকে দূর করে দেওয়ার কথা বলা হয়নি যে একেবারে বহিষ্কার করে তাদেরকে কুফফারদের তালিকায় ফেলে দেওয়ার কথা বলা হয়নি তাদেরকে কাফিরও বলা যাবে না সেই কথাটা এখানে বলা হয়নি একজন মোরতাদ হিসাবে তাকে যে শাস্তি প্রয়োগ করার এই মন শাস্তি দেওয়ার কথা এখানে বলা হয়নি কারণ সে বাহ্যত তো আনুগত্য দেখাচ্ছে সে বাহ্যিকভাবে সে আনুগত্য দেখাচ্ছে সে ভুল করলে সে ভুলের স্বীকৃতি দিচ্ছে কিন্তু এটা ভুল নয় এটা যে তার পরিকল্পিত ভুল এটা তার পরিকল্পিত ভুল সে স্বার্থপর তার এই অবস্থাটা জেনে নেওয়ার পর যেহেতু প্রকাশ্যভাবে সে বিরোধিতা করছে না এই জন্য তাকে মোরতাদ বলা যাচ্ছে না সে থাকবে কিন্তু কোন পর্যায়ে থাকবে সে উপেক্ষিত হিসাবে থাকবে তার গুরুত্ব আর নাই তার সাথে উত্তম আচরণও করা যাবে না মুসলিম বাহিনীর অন্য সদস্যরা যে হক হক অধিকার পায় সে হক অধিকারগুলো সে পাবে না তার কথা বলার কোনো সুযোগ থাকবে না সে কোনো পরামর্শ দিতে পারবে না কোনো বিষয়ে কোনো বিষয়ে শেয়ার করতে পারবে না তার মতামত চাওয়া যাবে না নেওয়া যাবে না বরং তাকে সর্বাবস্থায় একটু দূরে দূরে রাখতে হবে যে সকলের সাথে ঘনিষ্ঠ বা মিমিসার যাতে সুযোগ না পায় কারণ এই সকল লোকদের চিন্তাধারা আকিদা বিশ্বাস সব অপবিত্র নোংরা আর তার ঠিকানা হল জাহান নাম সেই মুসলিম জামার সাথে খেয়ানত করার কারণে তার ঠিকানা হয়ে গেছে জাহান নাম সে জিহাদ বিমুখ হওয়ার কারণে জিহাদের ময়দানে কুলুসিয়তের সাথে নিজের মাল এবং যান দ্বারা শরিক হওয়ার না হওয়ার কারণে সে তার ঠিকানা থেকে নিজেই বাছাই করে নিয়েছে জাহান নাম এই জন্য তার ওই ঠিকানাই নির্ধারিত হয়ে গেছে কি জন্য এটা ওই জিনিসের বদলা যা নিজে কামাই করেছে এটা তার অর্জিত জাহান নামটা এটা তারই অর্জিত সে নিজে এটা কামাই করেছে নিজের কাজের বদলা তার পরিশ্রমের বদলা হিসেবে আল্লাহ তাকে জাহান নাম দিচ্ছেন কেন সে জাহান নাম চেয়েছিল জাহান নামের পথে চলেছিল মুসলমানদের সাথে মুসলিম জামার সাথে লেগে থাকলে জড়িয়ে থাকলে বাংলার ছোটখাটো যত ত্রুটি বিচ্ছুতি হয় আল্লাহ সুবাহ সেগুলো ক্ষমা করে দেন কারণ জামাতের মধ্যে রয়েছে রহমত আল্লাহর হাত রয়েছে জামাতের মধ্যে জামাত জামাতের উপর রয়েছে আল্লাহর হাত যখন মুসলমানগণ জামাতবদ্ধ থাকে ওই জামাতের উপর আল্লাহর হাত থাকে আল্লাহ নিজ হাতে ওই জামাতকে রক্ষা করেন এটা রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন আর যে আল্লাহর হাতের নিচে ছায় আশ্রয় নিতে চায় না সে তো মূলত জাহান নামটাকেই তার ঠিকানা বানিয়ে নিয়েছে বান্দা যখন তার কর্মকাণ্ডের মাধ্যমে সে কোন ফল পাওয়ার উপযুক্ত নিজেকে প্রকাশ করে প্রমাণ করে আল্লাহ তখনই তাকে সেই ফলটা দেন আর এই সকল লোকেরা এত সৌভাগ্যের অধিকারী হওয়ার সুযোগ পেয়েছিল যে মুসলমানদের ওই জামার অন্তর্ভুক্ত হতে পেরেছিল যেই জামা আল্লাহর দিনের জন্য ওইভাবেই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে যেইভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবাই কারাম রাজু আল্লাহ তালানহুম দিনের বিজয়ের জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন এই জামার প্রতিষ্ঠা লগ্ন থেকে কোনো এছাড়ার উদ্দেশ্যই ছিল না আল্লাহর দিনকে দুনিয়ায় বিজয়ী করার জন্য জিহাদ কি একমাত্র পথ যেই পথটি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রদর্শিত পথ এই পথটা কি বাছাই করে নিয়েছে আর এই জেহাদের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি কামনা করছে এমন জামার মধ্যে শরিক হওয়ার যার সৌভাগ্য হয়েছিল সে যখন ওই জামা থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় এই জামার এমন সহি বিশুদ্ধ আকিদা থেকে নিজেকে সরিয়ে নেয় নিজে নতুন নতুন আকিদা বিশ্বাস চিন্তা দ্বারার জন্ম দেয় আসলে সে নিজে ওই জায়গারই উপযুক্ত যেই জায়গা তার জন্য নির্ধারিত তার কর্মের জন্য ওই জাহান তাই নির্ধারিত কারণ এই জামাটাকে সে আঁকড়ে ধরে থাকেনি হজরতে হুজাইফা রাজু আল্লাহ তালানহু বলেছিলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ফিতনার যুগের ব্যাপারে যে হাদিস লম্বা হাদিস শেষ অংশে একটি কথা বলেছিলেন যখন ফেতনা চতুর্দিক থেকে পতিত হবে সেই সময় আমার জন্য আপনার কি নির্দেশ তখন তিনি বললেন তুমি মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরে থাকবে জামাতের আমিরের বায়াতে নিজেকে আবদ্ধ করে রাখবে ওই অবস্থায় যদি তোমার উপর আমির চাবুকও চালায় তোমার পিঠে চাবুক মারে তোমার সম্পদগুলো কেড়ে নেয় তথাপিও তার বায়াত থেকে তুমি বিচ্ছিন্ন হবে না তখন তিনি বলছিলেন যে যদি মুসলমানদের এমন কোনো জামাতও না থাকে আমিরও না থাকে তখন আমি কি করবো তখন তিনি বললেন গাছের জ্বর চিবিয়ে হলেও তুমি হককে আঁকড়ে ধরে পড়ে থাকবে যখন মুসলমানদের কোনো জামাত থাকবে না আমির থাকবে না সেই সময়ও কেউ বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ নেই সেই সময় তার দিনটাকে সে আঁকড়ে ধরে থাকবে যদিও গাছের জোরে কামড় দিয়ে ধরতে হয় গাছের সেই জোরে রস চিবিয়ে চিবিয়ে খেয়ে জীবন ধারণ করতে হয় সেই কঠিন অবস্থাও হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আজকের জামানায় সেই গাছের জ্বর পাহাড়ে গিয়ে কামড়িয়ে তার রস চিবিয়ে পড়ে থাকার অবস্থা এখনো হয়নি এখনো মুসলিমদের জামা এবং এমারত আছে যে জামাতের অন্তর্ভুক্ত হয়ে জিহাদ করার সুযোগ আছে এটা তো আল্লাহর অশেষ মেহরবানি সামনে হয়তো এই দিনও আসবে যখন মুসলমানদের কোনো জামাতও থাকবে না আমিরও থাকবে না জিহাদও আমিরের নেতৃত্ব হবে না সেই কঠিন অবস্থাও এক সময় আসবে কিন্তু সেই অবস্থা থেকে এখন ভালো এই ভালো অবস্থায় যদি কেউ সেই মুসলিম জামাকে আঁকড়ে ধরে না থাকে বায়াতের উপর অথল না থাকে সেখানে নিজেকে আলাদা করে রাখে যে হাত থেকে বিচ্ছিন্ন করে রাখে আর সেটা এই জন্যই দুনিয়ার মুহে দুনিয়ার স্বার্থে দুনিয়ার লুপে পতিত হয়ে আর তার এই কর্মের কারণে সে জাহান নামের অধিকারী হয়েছে এই জন্য আল্লাহ তাকে বদলা স্বরূপ তার কর্মের বদলা স্বরূপ যা তার পরিশ্রম লব্ধ সে চেষ্টা সাধনা করে যা অর্জন করেছে এর বিনিময়ে তাকে জাহান নাম দিবেন يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين তৃতীয় অবস্থাটা বলা হচ্ছে এখানে কি একটা খেয়াল রাখেন প্রথম তারা যেটা করবে যখন দেখবে মুজাহিদিনগণ বিজয়ী হয়ে ফিরে এসেছে এখন তার ভবিষ্যৎ দুশ্চিন্তায় সে তারা ঘাবড়ে যাবে আমরা তো এতদিন না হয়ে বাহানা করে চলছিলাম জিহাদ থেকে বিমুখ হয়ে চলছিলাম আমাদের প্রকৃত অবস্থা তারা তো বুঝতে পারবে যদি আমাদেরকে শাস্তির ফয়সলা করে নেয় তখন তো আর বাঁচতে পারবো না এই ভয়ে এসে প্রথম তারা বিভিন্ন বাহানাগুলো পেশ করতে থাকবে তারা নামিয়ে বিনিয়ে তাদের বাহানাগুলো ভাবে গুরুত্ব দিয়ে বর্ণনা করবে যেন এই আসলে বাহানাগুলো তোমরা সঠিক মনে করে নাও তো আল্লাহ তাদের এই অবস্থা তো জবাব দিয়ে দিলেন যে তোমরাও এ ধরনের মিথ্যা বাহানা পেশ করো না আমরা তোমাদেরকে কখন আর বিশ্বাস করব না আল্লাহ তোমাদের সকল অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরপরের অবস্থা বলছেন উজোর তো পেশ করবেই যখন দেখলো তার উজোর গ্রহণ করা হচ্ছে না এখন তো তারা বিপদে পড়ে গেল তখন আল্লাহর নামে কসম করে তারা বলতে থাকবে আমাদেরকে ক্ষমা করে দিন ক্ষমা চাইবে আল্লাহর নামে কসম করে তারা বলতে থাকবে কি করবে লিটু রেবু আনহুম আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের অপরাধগুলো বড় করে ধরবেন না আর কখনো এই ভুল করব না অপরাধ করব না এই ধরনের তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিতে থাকবে আল্লাহ বলছেন তাদের এই কথাগুলো তোমরা মেনে নাও শক্ত করে আর পাকড়াও করো না এদেরকে পাকড়াও করে কি লাভ তাদেরকে শাস্তি দিয়ে কোনো লাভ নেই কারণ এরা যে পথের প্রতি ওই পথেই থাকবে তাদেরকে ওই মারপিট করে জেহাদের ময়দানে নিয়ে আসা যাবে এমন কখনো হবে না কেউ যদি তার ইমানের দাবিতে যদি জেহাদে না আসে জোর করে জেহাদের ময়দানে চালানো যায় না এই জন্য তারা যেহেতু এখানে কমা চাচ্ছে তাদেরকে এখন উপেক্ষা করে দাও এগুলো নিয়ে আর বড় করে ধরো না পাক খাওয়া করো না শাস্তি দিও না বরং তোমরা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখো তাদেরকে বৈকট করে দাও এরপরে এখন এই আয়াতে বলা হচ্ছে যখন তাদেরকে উপেক্ষা করা হলো তাদেরকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না এখন দেখলো যে আমি আরো বিপদে পড়ে গেলাম মুসলমানরা তো আমাদের সাথে আর আগের মতো সম্পর্ক রাখে না আমরা তো এই জিহাদের পথেই এসেছি আমার অন্তর্ভুক্ত হয়েছি এখন আমাদের কোন গুরুত্বই নাই এখানে এখন এর ভিন্ন কথা বলারও তার সুযোগ নাই শক্তি সাহসও নাই এই জন্য আবার নতুন করে আবার কসম করবে আবার কসম করে বলতে থাকবে আল্লাহর নামে তোমাদের কাছে বলবে যেন তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও বলবে যে আমাদেরকে যেহেতু শাস্তি দেন নাই আমাদের অপরাধগুলো যেহেতু আপনারা ক্ষমা করে দিয়েছেন তাহলে আমাদেরকে আগের মতো করে নেন আগে যেইভাবে আপনাদের সাথে ছিলাম সেইভাবে আমাদেরকে রাখেন আগে যেইভাবে আমাদের সাথে উত্তম সম্পর্ক রাখতেন এখন সেইভাবে সম্পর্ক রাখেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান একদিকে ক্ষমা করলেন আর অন্যদিকে আমাদেরকে কোনো গুরুত্বই দিচ্ছেন না এটা কেমন কথা দেখুন ওই আল্লাহর নামে কসম করে বলতে থাকবে যেন তাদের প্রতি তোমরা খুশি হয়ে যাও আগের মতো তাদের প্রতি সন্তুষ্ট হয়ে একেবারে তোমাদের মতো করি নামাজের অন্তর্ভুক্ত করে নাও এই আয়াতগুলো থেকে কি তানসিমি জিন্দগির নির্দেশন আল্লাহ দিচ্ছেন অনেক সমস্যাগুলো অনেকই প্রশ্নগুলো করেন কিন্তু সকল প্রশ্নের জবাব আল্লাহ কুরান মজিদে দিয়েছেন কখন কি অবস্থাটা হবে কার সাথে কেমন ভূমিকা কি আচরণ করতে হবে আল্লাহ সব বলে দিয়েছেন তারা তোমাদেরকে খুশি করার জন্য তারা আল্লাহর নামে প্রথম করে বলবে যেন তোমরা তাদের প্রতি খুশি হয়ে যাও আল্লাহ বলছেন তাদের এই আল্লাহর নামে কসম করে তোমাদের কাছে আবেদন করার ফলে যদি তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও তোমরা আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাও আগের মতো তাদেরকে তোমাদের সাথে নিয়ে নাও আল্লাহ কখনো তাদের প্রতি আর সন্তুষ্ট হবেন না তোমরা সন্তুষ্ট হলেও আল্লাহ তাদের প্রতি আর সন্তুষ্ট হবেন না কারণ এরা হল জাতি ফাঁসিক শব্দের অর্থ কি পাপাছারি শাব্দিক অর্থটা কি শাব্দিক অর্থটা হলো আবিধানিক অর্থ হলো বের হয়ে যাওয়া আবিধানিক অর্থ হলো বের হয়ে যাওয়া সেই যে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায় সেই ফাসিক কোন আমলের ক্ষেত্রে সে পাপ করে কি আল্লাহর আদেশ অমান্য করে ওই আমলটার ক্ষেত্রে আল্লাহর হুকুম থেকে সে বের হয়ে গেল বাকিগুলোতে হয়তো ভিতরে আছে কোন একটা আমলে দুইটা আমলে তিনটা আমলে হয়তো সে বের হয়ে গেল ওই বের হয়ে যাওয়াটা হলো তার ফিট সেই ফাঁসে যেটা আল্লাহর এই নির্দেশিত সীমার বাইরে যে কর্মটা করলো এটাই পাপ এই জন্য পারিভাষিক অতে এটা বলা হয় সে পাপাচারী সে এইটা পাপ করলো সে এইটা এই কাজটা আল্লাহর হুকুমের বাইরে গিয়ে করলো এই জন্য সে পাপাচারী আল্লাহর হুকুমের অবাধ্য কিন্তু মূল কাজ অর্থটা কি সে বের হয়ে গেল আর আল্লাহ এখানে ফাঁসি শব্দটি ব্যবহার করেছেন এরা মুসলমানদের ওই জামা থেকে বের হয়ে গেছে মুসলমানদের জামার মধ্যে যেইভাবে টিকে থাকার জন্য যে ইমান আকিদা প্রয়োজন সকল মুমিনগণ তারা আকিদার ক্ষেত্রে সকলেই এক প্ল্যাটফর্মে আকিদার মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম নেই তাদের আকিদার বৃত্তি একটা সকলের আকিদা এক সকলের চিন্তাধারা এক দুনিয়ায় যেখানে তারা থাকুক যে কোনো জায়গা থেকে তারা একটা কথা বলুক হয়তো তার সাথে জীবনে কারো তার দেখা হয়নি কিন্তু তার কথার সাথে এই ব্যক্তির কথা এক হয়ে যাবে কারণ তার আঁকিদা এবং চিন্তার ঐক্যের কারণে সে মুসলিম জামার অন্তর্ভুক্ত আর যে তার চিন্তা দ্বারা তার আঁকিদা বিশ্বাস এর চেয়ে ব্যতিক্রম প্রকাশ করবে সে ফাঁসিক কারণ সে এই সীমানা থেকে বের হয়ে গিয়ে তার ওই আকিদাটা প্রকাশ করছে তার ওই চিন্তাটা প্রকাশ করছে যে এই ধরনের মুমিনগণ যেই কর্ম করেন যে আমল করেন আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী সে তার জীবনের কোনো কোনো ক্ষেত্রে সে মুমিনদের মতো ওই আমলটা করে না কর্মটা করে না সেটা করে তার ওই ইমানের বাউন্ডারি থেকে মুক্ত হয়ে গিয়ে যেই চিন্তাধারা প্রকাশ করেছিল যে আঁকিদা প্রকাশ করেছিল সেই আঁকিদার প্রতিফলন তার আমলে ঘটায় এই জন্য সেই তানজিমের সীমানার বাইরে সে চলে গিয়েছে আর এখানে ওই সীমানার বাইরে কোন ক্ষেত্রে গিয়েছে একটা ক্ষেত্রকে বড় ধরনের চিহ্নিত করা হয়েছে সেই জিহাদের ক্ষেত্রে মুমিনগণ ইমান আনার পর তিনি বুঝতে পারছেন যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি যে আল্লাহ হলেন একমাত্র ইলা সকল প্রকারের আবাদত নিরঙ্কুশভাবে তারই জন্য নিবেদন করতে হবে সকল প্রকারের আমল কর্ম সব কিছু তার নির্দেশ অনুযায়ী করতে হবে জীবন পরিচালনা করতে হবে আল্লাহকে ইলা হিসাবে মেনে সে যখন ইমান আনার পর দেখবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেখানে আমি তো আল্লাহকে ইলা হিসেবে মানতে পারছি না তখন সে দেখবে কে আমাকে বাধা দিচ্ছে কোন ব্যক্তি গোষ্ঠী আমাকে এখানে বাধা দিচ্ছে কোন সিস্টেম কোন তরিকা আমাকে এখানে বাধা দিচ্ছে সেটা চিহ্নিত করবে এবং সেই ব্যক্তি গোষ্ঠী ওই তরিকা পদ্ধতিকে সে শয়তান এবং শয়তানের পদ্ধতি হিসাবে সে ডিক্লারেশন করবে এবং শয়তান আল্লাহর দুশ্মন তার দুশ্মন হিসাবে সে প্রকাশ্য ঘোষণা দেবে এবং তার বিরুদ্ধে তার সর্বশক্তি নিয়োজিত করে সে জিহাদ পরিচালনা করবে এটা তার ইমানের দাবি এইভাবে ইমান ইমানদারগণ যখন জামাতবদ্ধ হয়ে শয়তানি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেন তখন এই ব্যক্তি ইমানদার ব্যক্তি ওই মুমিনদের সেই জামাত মুক্ত হয়ে শয়তানি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে যদি ইমান আনার পর কেউ দেখল যে এ ধরনের মুসলিম জামাত শয়তানি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে নিয়োজিত কিন্তু ইমান আনার পর সে দেখল এটা তো বড় কঠিন জিনিস এ পথে গেলে খুব কষ্ট করতে হয় আরামের জিন্দিগি আর থাকে না এতদিন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে ছিলাম দন সম্পদ প্রাচুর্য ছিল বাড়িঘর নিরাপদ বাড়িঘর ছিল এ সবগুলো নিয়ে ভাবনায় পড়ে যায় এই জন্য ইমান আনার পর সে চিন্তায় পড়ে যায় আর ইমান এনে কি ভুলই করলাম কিনা এই পথে এসে তো বিপদের সবচেয়ে দিকে বিপদ আর বিপদ এই কারণে সে ওই দুনিয়ার ভাবনায় পড়ে ইমানদারদের কাতারে সামিল হওয়ার পর তখন নিজেকে আত্মগোপন করে রাখতে চায় ওই জিহাদ থেকে তাকে দূরে রাখতে চায় যেখানে যান মাল দিয়ে জিহাদ করা প্রয়োজন সেখানে সে নিজেকে সরিয়ে রাখতে চায় তার এই কর্মটার কারণে সে মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়েছে বাহির হয়েছে ওই যে সরে তাকে সরে টাকাটা হলো বাহির হওয়া এই কাজটাই পাচ্ছে কি সেই জিহাদে অংশগ্রহণ না করে যখন বিভিন্ন বাহানায় লুকিয়ে তাকে সরে তাকে বিচ্ছিন্ন থাকে সে ফাসিক সে কাফের হয়নি সে পাপাছাড়ি মুমিন একেবারে তাকে মোরতাদ বলা হচ্ছে না সে ওই জিহাদের ক্ষেত্রে ওখান থেকে সে বের হয়ে গিয়েছে তার এই কর্মটাকে আল্লাহ এত বড় অপরাধ হিসেবে গণ্য করেছেন যে সে ইমান আনার পর এটা আর করতে পারে না ইমান আনার পর তার দায়িত্ব ছিল ইমানদারদের সাথে মিলে থাকা মিশে থাকা ইমানদারদের কাতারে সামিল হয়ে থাকা ইমানদারগণ মমিনগণ যেই পথে চলেন সেই পথে চলার মমিনরা যেই ভাবে তাদের জীবন পরিচালনা করেন সেইভাবে জীবন পরিচালনা করা এবং এটা কি তার নিজের মত নিজের পথ হিসাবে একান্তভাবে গ্রহণ করে নেওয়া এটা ছিল তার দায়িত্ব যেহেতু এটা করেনি আল্লাহ এটাকে বলছেন সবচেয়ে বড় অপরাধ এই অপরাধের কারণে সে জাহান্নামী হতে পারে যদি তার ইমানটা থেকে থাকে এক কোনো সময় হয়তো জাহান নাম থেকে বের হতে পারে সে যদি কাফের না হয় মোরতাদ না হয় তাহলে জাহান নাম থেকে শাক্তি বুকের পর বের হতে পারে কিন্তু সে জাহান নামি এই ব্যক্তি যখন তোমাদের কাছে একান্তভাবে আগের মতো সম্পর্ক গড়ে তোলার জন্য তারা তোমাদের কাছে এসে হাজির হয়ে আবেদন করবে নিবেদন করবে বিভিন্ন ধরনের অনুনয় বিনয় করবে যেন তোমরা তাদের প্রতি খুশি হয়ে যাও সন্তুষ্ট হয়ে যাও আগের মতোই তাদেরকে তোমাদের ভাই হিসেবে গ্রহণ করে নাও আগের মতোই তার সাথে তোমাদের সম্পর্ক রাখো আগে যেইভাবে বিশ্বাস করতে এখনো যেন তাদেরকে বিশ্বাস করো তারা এইভাবে এই আবেদনগুলো করবে আল্লাহর নামে কসম করে যে আমরা আর কখনো তোমাদের কাছ থেকে দূরে থাকবো না জিহাদ থেকে আর পিছনে থাকবো না এখন আদেশ দেন যে আদেশ দিবেন সে আদেশই পালন করবো এইভাবে কথাগুলো বলবে উদ্দেশ্য হল তোমাদেরকে খুশি করা যাতে তোমরা তাদের প্রতি খুশি হয়ে যাও সেই খুশি হয়ে আগের মতো যেন তাদের সাথে সম্পর্ক তোমরা স্থাপন করো আল্লাহ বলছেন যদি তোমরা তাদের এই অনুনয় বিনয় শুনে তাদের কথাবার্তায় যদি তোমরা তাদের প্রতি চিম্পেতায় হয়ে সন্তুষ্ট হয়েও যাও আল্লাহ কিন্তু তার প্রতি কখনো সন্তুষ্ট হবেন না কারণ সে জিহাদের ময়দানে তোমাদের সাথে ছিল না যখন জিহাদের জন্য সবচেয়ে প্রয়োজন ছিল তার দান মাল দিয়ে তোমাদের কাতারে সামিল থাকার সেই সময়ে তোমাদের কাতার থেকে সে পিছনে পড়ে গিয়েছিল এবং ইচ্ছাকৃতভাবে সে করেছিল সেই হেতু তার এই অপরাধের জন্য আল্লাহ তার প্রতি কখনো সন্তুষ্ট হবেন না তোমরা খুশি হলেও কোনো লাভ নেই এখানে আল্লাহ সুবাহান জানিয়ে দিলেন যদি আমরা কখনো ভুল করে ফেলি যে পরবর্তী সময়ে এই ধরনের রূপ এসে যদি তার কাজের মাধ্যমে খুবই বিশ্বস্ততা দেখাচ্ছে তেজ এবং কুরবানির নজির স্থাপন করছে এই পথে তার ব্যাপক যোগ্যতা প্রদর্শন করছে এই সব দেখে যদি এক পর্যায়ে আমরা একটু তার প্রতি প্রভাবিত হয়ে যাই আর প্রভাবিত হওয়ার ফলে যদি আমরা আগের মতো তার সাথে সম্পর্ক করে ফেলি তাহলে জিহাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই জন্য আল্লাহ চূড়ান্ত এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন তোমরা তার প্রতি সন্তুষ্ট হলেও আল্লাহ কখনো তার প্রতি সন্তুষ্ট হবেন না এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন কি তোমরা কখনো তার প্রতি আগের মতো আর সন্তুষ্ট হবে না তাকে আগের মতো তোমাদের ভাই হিসেবে একেবারে নিকটে আর জায়গা দিবে না এই তিনটি আয়াতে তিনটি অবস্থা কিন্তু বলা হচ্ছে এক তারা প্রথম মিথ্যা বাহানাগুলো পেশ করবে সেই বাহানাগুলো গ্রহণ করা যাবে না তাদেরকে কখন আর বিশ্বাস করা যাবে না যে আলোচনাগুলো আমি আগে করলাম সংক্ষেপে এই কথাগুলো বলছি আর বিশ্বাস করা যাবে না আর যখন তোমরা তাদেরকে বিশ্বাস করবে না তাদের অজুহাত গুলো তোমরা গ্রহণ করবে না তখন তারা ভীত হয়ে করবে যে এখন যেহেতু আমাদের অজুহাত তারা গ্রহণ করেননি আমাদের বিশ্বাসও করছেন না তাহলে তো আমাদের জন্য বিপদ আমাদেরকে যদি তারা কোনো শাস্তি দিয়ে দেয় তাহলে তো বাঁচতে পারবো না হয়ে বিত হয়ে তখন আবার এসে হাজির হবে এসে আল্লাহর নামে কসম করে বলবে যে আমরা তো ভুল করে ফেলেছি এটা আমাদের অপরাধ হয়ে গেছে আপনারা আমাদেরকে এই অপরাধের জন্য শাস্তি দিয়ে আমাদেরকে পবিত্র করেন আপনাদের সাথে সামিল রেখে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদেরকে দেন এইভাবে অনুনয় বিনয়গুলো করতে থাকবে তখন তারা যখন তোমাদের কাছে এই আবেদনগুলো করতে থাকবে আল্লাহ বলছেন হ্যাঁ তাদেরকে তোমরা আর শাস্তি দিও না তারা যখন শাস্তি থেকে রেহাই চাচ্ছে আর শাস্তি দিও না এখন কি করবো তাদের সাথে তাদেরকে উপেক্ষা করো আর তাদের মর্যাদা তোমাদের কাছে আর নাই তাদের এই সবগুলো অপরাধের কারণে শাস্তি দিয়ে আর লাভ নাই তারা তাদের অবস্থা প্রকাশ করে দিয়েছে তারা যে কি তাদের অন্তরে কি আছে সবগুলো তার প্রকাশ করে দিয়েছে এখন তাদেরকে জোর করে তোমাদের সাথে রেখে কোনো লাভ নেই শাস্তি দিয়ে আর তাদেরকে সাথে নিয়ে এসে পবিত্র করার সুযোগ দিয়ে আর কোনো লাভ নেই বরং এই নীতি অবলম্বন করো তাদেরকে উপেক্ষা করো গুরুত্ব দিও না তাদেরকে বর্জন করো তাদেরকে আর পাত্তা দিও না তাদের সাথে আগের মতো আর কোনো সম্পর্ক রেখো না যেটা আগে বলেছি এইভাবে তাদেরকে সাধারণ কর্মী হিসেবে রেখে দেওয়া যেতে পারে কিন্তু কখনো তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না আমানত দাঁড়ির কোন বিষয় তাদের সামনে রাখা যাত্রা যাবে না যেমন অর্থনৈতিক কোন কথার কোন তথ্য কোন পরিকল্পনার কোন সংবাদ আদান প্রদানের এ ধরনের কোন কাজে নিয়োজিত করা যাবে না যা একজন শ্রমিক হিসাবে থাকবে যখন তারা দেখবে তাদের মর্যাদা আগের মতো আর এখানে নাই এই তানজিমি মর্যাদার নাই তখন তৃতীয়বার এসে আরেকটা আবেদন করবে ঠিক আবেদনটাতে তাদের থাকবে খুব বিশ্বস্ততার সাথে আমল করবে কাজ করবে এবং আবেদন করবে আল্লাহর নামে কসম করে করে তারা বলবে যে আমাদের ভুলটা তো একবার হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই আর জীবনে কখনো আর ভুল করব না আমাদেরকে এইভাবে আর উপেক্ষা করবেন না আর সহ্য করতে পারছি না দেখাবে মুসলমানদের জামাতের প্রতি তার দরদ মায়া মোহাম্মত ভাইদের প্রতি তার কত মায়া মহব্বত ভালোবাসা সেগুলো তারা অনুনয় বিনয় করে বলবে যা সহ্য করতে পারছি না মনে বড় কষ্ট পাচ্ছি তখন এইভাবে বলতে থাকবে যেন আগের মতো করে তাদের প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে যাও একবার তো অপরাধ ক্ষমা করে দিয়ে উপেক্ষা করছো উপেক্ষা করার ফলে যে তারা যে বঞ্চিত হয়ে গেছে আগের মতো আবার হয়ে তোমাদের কাতারে সামিল হয়ে যেতে চায় এই ক্ষেত্রে আল্লাহ বলছেন না তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হবে না আগের মতো আর কখনো করবেন না করবে না যদি করো আল্লাহ কখনো তাদের প্রতি সন্তুষ্ট হবেন না এটা আল্লাহ চূড়ান্ত ভাবে জানিয়ে দিলেন যে তাদেরকে আর ওই কাতারে নিয়ে আসা যাবে না চিরদিনের জন্য তারা এই তাদের অবস্থা জানিয়ে দিয়েছে এরা বিষদর সাপ যদি ভিতরে ঢুকার সুযোগ পায় সুবল দেবে সুযোগ পেলে কারণ তাদের অন্তরে লুকা লুকানো যে বিষয়গুলো আছে যে আঁকিদা গুলো আছে গুলো আছে যেইগুলো এখন আর প্রকাশ করছে না ভিতরে যখন ঢুকার সুযোগ পাবে তখন তোমাদের মধ্যে ওই আঁকিদা চিন্তাধারা বিস্তার করার জন্য অপচেষ্টা চালাবে আল্লাহ সুবাহান এত গুরুত্বপূর্ণ এবং সুন্দর নির্দেশনা এখানে এই তিনটি আয়াতে প্রদান করলেন একটা মুসলিম জামাকে বিশুদ্ধ রাখার জন্য সকল প্রকারের দুষ্ট লোকদের অপতৎপ্রত থেকে হেফাজতে রাখার জন্য এমন নীতিগুলো আল্লাহ এখানে প্রদান করলেন যদি কোরআনের নীতিমালা অনুযায়ী কোন মুসলিম জামা গঠিত হয়ে পরিচালিত হয় সেই জামা আল্লাহর ইচ্ছায় ইনশা আল্লাহ দিনের বিজয়ের জন্য জিহাদের পতাকা চিরদিন অব্যাহত রাখতে পারবে এবং সেই জেহাদ চালিয়ে যাওয়ার সুযোগ পাবে দিনের বিজয় কখন হবে কোথায় হবে এটা আল্লাহ জানেন এটা বান্দার এলিমের মধ্যে নাই কোন ব্যক্তিকে কোন জামাতকে এই দায়িত্ব আল্লাহ দেননি তারা নিজ দায়িত্বে কোথাও দিনকে বিজয়ী করবেন এই দায়িত্ব আল্লাহ দেননি আল্লাহ মুমিনদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর দিনের বিজয়ের জন্য নিজের গান এবং মাল দিয়ে জিহাদ করার সেই জিহাদে মুমিনের সফলতা সর্বাবস্থায় এখানে ব্যর্থতা নাই যদি এখানে জিহাদের ময়দানে এসে সে শাহাদত বরণ করে সাথে সাথে তার ঠিকানা হল জান্নাত এই পথে সে যে তার অর্থ খরচ করল তার শ্রম নিয়োজিত করল সময় ব্যয় করল তার চিন্তা চেতনা তার ভাবনাগুলোকে এই পথে কাজে লাগালো প্রতি মুহূর্তে এই চিন্তাই সে অতিবাহিত করল এই কাজ এই সময় তার এই শ্রম এই অস্ত্র এগুলোর বিনিময়ে সে জান্নাত লাভ করবে তার ব্যর্থতা নাই আর যদি জেহাদের ময়দানে বিজয়ী হয় তাহলে সেখানে গণিমত সহকারে সম্মান এবং ইজ্জতের সাথে ঘরে ফিরবে এটাও তার বিজয় মুমিনের কোন জিহাদের ময়দানে ব্যর্থতা নাই জিহাদের ময়দানে মুমিন যত সময় থাকে তার কোনো ব্যর্থতা নাই যতক্ষণ পর্যন্ত সে জিহাদের উপর অটল থাকে তার ইমানে তার আকিদায় কোনো বিক্ষতি যদি না ঘটে বাহ্যিকভাবে কোথাও কোনো ভূমিতে কোনো অঞ্চলে দিন বিজয়ী নাও হতে পারে জিহাদ পরিচালিত হচ্ছে শত বছর ব্যাপী দিন বিজয়ী হচ্ছে না এখানে হতাশার কিছু নেই অনেকে অপেক্ষা করেন এত বছর জিহাদ করার পর বিজয়ী হল না যদি হতাশা এসে যায় বুঝতে হবে তার মধ্যে শয়তানি ওয়াসা এসেছে কারণ মুমিনের কাজ তো বিজয় করা নয় বিজয় করার দায়িত্ব হল আল্লাহ মুমিনের কাজ হল জিহাদ করা বিজয়ী করাটা মুমিনের দায়িত্ব নয় মুমিনের দায়িত্বটা হল তার দান এবং মাল দিয়ে সর্বাত্মকভাবে সর্বোচ্চ কোরবানি করবে এবং এই জিহাদের পথে সে লেগে থাকবে এই চিন্তা থেকে এই চেতনা থেকে এই আকিদা থেকে কখনো সে বিচ্ছুত হবে না সে যেখানেই থাকুক সে বিছানায় শুয়ে থাকলেও সেখানে ওই ভাবনাই তার থাকে কিভাবে জিহাদের ময়দানকে ব্যবহার করা যায় জিহাদের কাতেলাকে কিভাবে মজবুত করা যায় ওই ভাবনাটাই করে এটা তার সব এটাই তার জিহাদের আমল বিছনায় শুয়ে থেকেও সে জিহাদের সেই সব পাইছে পেতে থাকে মুহিনে তো কোনো ব্যর্থতা নাই কিন্তু যদি এই দুনিয়ার মুহে পড়ে কেউ জিহাদের সামিল হলো মনে করলো জিহাদে আসলে তো গণিমত পাওয়া যাবে অনেক সম্পদ লাভ করা যাবে এই আশায় সে আসলো আর এসে দেখলো যেখানে গণিমত পাওয়া যাচ্ছে না আর সবকিছু হারাতে হচ্ছে এক পর্যায়ে নিরাশ হয়ে বসে থাকলো পিছনে পড়ে থাকলো হতাশ হয়ে গেল এই সকল লোকদের কথা এখানে বলা হচ্ছে এই সকল লোকেরা একবার অগ্রসর হওয়ার পর যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাদেরকে আগের মতো আর গ্রহণ করা যাবে না এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি কেউ যদি কখনো অ্যাক্টিভলি ময়দানে থাকার পর সক্রিয়ভাবে ময়দানে জিহাদের ময়দানে কাজ করার পর কখনো নিষ্ক্রিয় হয়ে যায় অথবা দায়িত্বশীলের অনুমতি ছাড়া সে নিজেকে বিচ্ছিন্ন রাখে সাময়িকভাবে ময়দানে অ্যাক্টিভ থাকার পর আনুগত্যের মধ্যে থাকার পর কখনো সে দায়িত্বশীলের অনুমতি ছাড়াই সে বিচ্ছিন্ন হয়ে গেল অনুমতি নিয়ে যে কেউ যে কোনো কাজ করতে পারে দায়িত্বশীল অনুমতি অনুমতি দিলে সমস্যা নেই অনুমতি ছাড়া যদি নিজে নিজে সে বিচ্ছিন্ন হয়ে যায় আবার কিছুদিন পর ফিরে আসে সক্রিয় থাকার পর প্রতিবন্ধকতায় পতিত হয়ে শরী ওজন ছাড়াই সে নিষ্ক্রিয় হয়ে গেল আবার একটু ভালো দিন দেখলো সুদিন দেখলো আবার অগ্রসর হয়ে আসলো তাকে আগের মতো আর গ্রহণ করা যাবে না তাকে আগের মতো আর বিশ্বাস করা যাবে না আগের মতো বিশ্বাস করে কোনো দায়িত্ব দেওয়া যাবে না যা ইতিমধ্যে আমি আলোচনা করলাম আমাদের এই তানজিমের সিদ্ধান্তটা কোরআন মজিদের এই আয়াতগুলোর আলোকে আমরা নিয়েছি কিন্তু এই ধরনের লোক আমাদের আছে অনেক আমরা তাদেরকে একবারে পারিও দিব না হ্যাঁ থাকবে কাজ করুক কর্মী হিসাবে থাকবে কিন্তু তানজিমের পরিকল্পনা চিন্তাধারা তাদেরকে অবহিত করা হবে না কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দেওয়া হবে না তাদেরকে কখনো বিশ্বাস করা হবে না এই আয়াতগুলোর ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি তা সকলের কিন্তু এই সিদ্ধান্তগুলো জানা থাকা দরকার এবং কারো মধ্যে যদি এমন বিচ্যুতি থাকে তাহলে এটা দায়িত্বশীলকে জানানো দরকার এটা এই জন্য যে একজন ময়দানে অ্যাক্টিভ হয়ে কাজ এখন করছে আমি জানি না আমি তাকে দেখছি এখন অ্যাক্টিভলি সক্রিয়ভাবে এখন কাজ করছে সে কখন এসেছিল মাঝখানে তার কি বিচ্ছুতি হয়েছিল কিনা ময়দান থেকে পালিয়ে গেছিল কিনা দায়িত্বশীলের অনুমতি ছাড়া আনুগত্যের বাইরে ছিল কিনা এটা আমার জানা নাই এই জন্য আমি ভুল করে তাকে কোনো দায়িত্ব দিয়ে দিতে পারি তার বর্তমান কাজ থেকে আমি দায়িত্ব দিতে পারি এই জন্য যদি কারো ব্যাপারে কারো সত্য জানা থাকে সেটা দায়িত্বশীলকে অবহিত করা দরকার যে তার এমন অবস্থা ছিল না জানার কারণে এই ধরনের লোকেরা কিছু দায়িত্ব পেয়ে গেছিল যেমন আমি গতকাল একজনের ব্যাপারে কথা হয়েছে সেভেন্টিনের আগেই সে আনুগত্যহীন হয়েছিল সালাউদ্দিনের কাছ থেকে অনুমতি না নিয়ে তার আন্ডারে সে ছিল সে পালিয়ে গেছিল তাকে বিশ্বাস করে বিশেষ একটা কাজের জন্য কিশোরগঞ্জে একটা বাসা নেওয়া হয়েছিল সেই বাসায় প্রস্তুতি সবকিছু নেওয়া হয়েছিল সেই বাসায় ছিল হঠাৎ করে সে চলে গিয়েছিল দুই দিনের ছুটি মনে হয় নিয়েছিল আর গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তখন তো ওই বাসায় যারা ছিল তারা অত্যধিক ঝুঁকি নিয়ে রাত দিন পাহারা দিয়ে দুই তিনটা দিন থেকে এরপর ওই ঠিকানা পরিবর্তন তারা করেছিলেন ওইগুলা কিন্তু আমি জানতাম না কেউ আমাকে অবহিত করেনি বিষয়গুলো এটা হয়তো এক বছর আগে আমি মোলাদের কাছ থেকে এটা জেনেছি এর আগ পর্যন্ত কেউ এই তথ্যটা আমাকে দেয়নি এবং সে ফিরে আসলো সেভেন্টিনের আগে গেল ফিরে আসলো সাপে আমি তো তার এই মাঝখানের যে বিচ্ছুতিটা আমি জানতাম না জানলে কখনো কোনো পর্যায়ের দায়িত্বে আমি নিয়ে আসতাম না কিন্তু এ তাকেই দায়িত্বে কিছু কাজে নিয়ে আসার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে এই জন্য সকল সময়ে সকলের ব্যাপারে যারই এই ধরনের বিচ্ছুতি ঘটুক তার ব্যাপারে তা গোপন রাখা যাবে না দায়িত্বশীলকে অবহিত করতে হবে এবং দায়িত্বশীল কখনো তার বর্তমান কাজ থেকে প্রভাবিত হবেন না তার বিচ্ছুতিটাকে তিনি সামনে রাখবেন এবং কোরআনের এই নির্দেশনা অনুযায়ী তার সাথে আচরণ করবেন তিনি বিশ্বাস করে কোনো কাজ তাকে দিবেন না কোনো দায়িত্ব দেবেন না সাধারণ কোন কোনো দায়িত্বশীলের আন্ডারে সাধারণ কর্মী হিসাবে রাখবেন তাকে কোনো তানজিমের তথ্য দিবেন না পরিকল্পনা জানাবেন না শুধু তাকে দিয়ে কাজ করাবেন এই পর্যায়ে শুধু থাকতে পারবে আল্লাহ সুবাহ কোরআন মজিদ মানব জাতির জীবন দর্শন হিসেবে পাঠিয়েছেন জীবন পরিচালনার জন্য নির্দেশনা হিসেবে পাঠিয়েছেন কোরআন মজিদের কোন আয়াত অনর্থক আল্লাহ নাজিল করেননি এর মধ্যে রয়েছে সকল মানুষের জন্য উত্তম নিদর্শন নির্দেশনা গুরুত্বপূর্ণ গাইডেন্স যদি আল্লাহর দেওয়া এই গাইডেন্স পাওয়ার পর আল্লাহর গাইডেন্স না মেনে আমরা নিজেরা নিজেদের মতো করে তানজিম পরিচালনা করি তাহলে বিচ্ছুতি ঘটবে বিপর্যয় আসবে ক্ষতি হবে এই জন্য সর্বাবস্থায় আল্লাহ সুবাহ আমাদেরকে যে নির্দেশনা প্রদান করেছেন সেই নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিহাদি কাফেলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং জিহাদের ময়দান ময়দানে আমরা জিহাদকে বেগবান করতে পারি এবং কুফফারদের শক্তি চুরমার করে দিনে হককে বিজয়ী করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন ইতিমধ্যে আলোচনা হয়ে আসতেছে তাদের বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো ইতিপূর্বে আলোচনা হয়ে গেছে সেই আলোচনাগুলো সামনে রাখলে দেখবেন যে এরা কারা এদের পরিচিতিতে আল্লাহ দিয়ে দিয়েছেন এবং চিরদিন কেয়ামত পর্যন্ত এই বৈশিষ্ট্য থাকবে এবং এই নির্দেশনা চিরকালের জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে সরাসরি ব্যক্তি মেনশন করে আল্লাহ বলছেন না আল্লাহ কর্মটা বলছেন তাদের বৈশিষ্ট্যটা বলছেন সেহেতু এই বৈশিষ্ট্যের রূপ যেখানে পাওয়া যাবে যেই যুগে পাওয়া যাবে তাদেরকে সাথেই এই ভূমিকাটা রাখতে হবে এই আচরণ করতে হবে যে ব্যক্তি তার এলিন নাই ওই বিষয়টাতে একটা সার আছে যার এলিন নাই যে তার এটা অপরাধ সেটা অপরাধ জানে না সেই ব্যক্তির প্রতি তার আছে তার প্রতি অবকাশ আছে যে তার অপরাধটা সে জানে না এটা যে অপরাধ সে এটা অপরাধই জানে না এমন যদি হয় তাহলে তার প্রতি তার আছে তার প্রতি সহানুভূতি আছে তার প্রতি লিবারেল হওয়া যাবে কিন্তু এই বিষয়টা প্রত্যেক ইমানদার তো বুঝে যে আমি জিয়াদের ময়দানে শরিক হয়েছি আমাকে যে ডাক দিয়ে আনা হয়েছে যেই ডাকটা শুনে আমি আসলাম আমি তো বুঝে শুনে এসেছি আমি জিহাদের ডাকে আমি এসেছি আমি বুঝে শুনে এসেছি এখানে আমাকে কি করতে হবে আমার করণীয়টা আমি বুঝে শুনে এসেছি এবং আমাকে এটা অবহিত করাও হয়েছে যে এই পথে আমার কি বাধা আসতে পারে প্রতিবন্ধকতা আসতে পারে আগে কিন্তু মহাস্কারগুলোতে এই বিষয়গুলো আলোচনা হতো প্রশিক্ষণ দেওয়া হতো যেখানে গ্রেফতার হতে পারে গ্রেফতার হলে কি করবে তার ভূমিকাটা কি হবে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা হতো এই ইলিমটা দেওয়া হতো তো সেহেতু পূর্ব থেকেই কিন্তু অ্যালার্ট গুলো ছিল তাকে সতর্ক করা ছিল সাধারণত সবাই বলতে পারবে না যে আমি জানি না হতে পারে এমন কেউ এ ধরনের কোন মহাজকার অংশগ্রহণ করেনি এমন কোন দাস পায়নি এমন ধরনের হতে পারে এটা যারা এই ধরনের যারা হবে তারা সার পাবে আর যারা ময়দানি জিহাদে সকল যুক্তি সবকিছু বুঝে শুনে এসেছিল আর যুক্তি আসার পর তাদের এই বৈশিষ্ট্যগুলো হল যেগুলো প্রকাশ করেছে কোরআন মজিদ তখন তাদের প্রতি এই ভূমিকাই থাকবে এক তাকে আবার করে অন্য জায়গায় দেওয়া হলো অন্য বিভাগে দেওয়া হলো ওই মতো তার যে এই দায়িত্ব হয় না তখন দেখা তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হচ্ছে এই সত্যি মানে এই ভুলগুলা কিভাবে আমাদের এটা তো বড় ভুল তানজিম মানে ও যে দায়িত্বশীলের ভুল যে দায়িত্বশীল এখানে ছিল যখন তাকে এখান থেকে ট্রান্সফার করা হলো আরেকজন দায়িত্বশীল এখানে দেওয়া হলো তখন এই দায়িত্বশীলের প্রধান কাজটা কি নতুন দায়িত্বশীলকে সকল কাজ বুঝিয়ে দেওয়া ওনার অধীনে যারা আছে সকলের মান তাকে বুঝিয়ে দেওয়া সকলের অবস্থা পুরো সত্য রিপোর্ট তাকে দিয়ে দেওয়া যে আপনি অমুক অমুককে পাবেন তাকে নিয়েই কাজ করাতে পারবেন অমুকের মধ্যে ভালো গুণগুলো আছে অমুক অমুকের মধ্যে এই খারাপ বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে এই বিচ্ছুতি আছে এগুলো সব তাকে অবহিত করে দেবেন এই দায়িত্ব ছিলেন এটা প্রধান কাজ এটা যদি তিনি না করেন তাহলে দায়িত্বটাই তার সঠিকভাবে পালন হলো না তাদের বুঝতে বা মানে সমাজের যে একটা এখন যে কালচারটা বা আমাদের পিতা মাতার যে আকিদার মধ্যে আছে তাদেরকে আমি বুঝে দিয়ে যাই সম্ভাবনা বেশি যে আমি দেহাদের মধ্যে মানে মাঝে আসতে পারবো না এই মুহূর্তে কি আমি আমার পিতা মাতাকে যদি যদি না যাই দায়িত্ব পালন না করি তাহলে কি আমি আমার ধরা খাবো না এখন তো তোমার নিজে যদি এই পথটা তুমি বুঝে থাকো তোমার বিচ্ছুতিটা আসবে কেন তোমার কাজ ছিল তাদের কাছে দাওয়া পৌঁছানো তাদেরকে দাওয়াত দিবা তুমি দূর থেকে তো দাওয়াত দিতে পারো লিখুনের মাধ্যমে দিতে পারো কথা বলে দিতে পারো সেই দাওয়া দেওয়া তাদেরকে তাদেরকে এই পুরো বিষয়টা অবহিত করা যদি তারা গ্রহণ না করে তোমার তো তালিম দেওয়ার সুযোগই নাই তাদের কাছে অবস্থান করার তো প্রশ্নই নাই আর তখন তো বিষয়টা হবে তাদেরকে দাওয়াত দেওয়ার পর যদি তারা গ্রহণ না করে তখন তাদের সাথে তো সম্পর্ক চিহ্ন করতে হবে হ্যাঁ তখন আসবে তখন দিনই সম্পর্ক আর থাকবে না হ্যাঁ পিতামাতা হিসাবে তাদের সাথে সম্পর্ক থাকবে আত্মীয়তা সে সম্পর্কটা থাকবে ওই আচরণ তাদের সাথে করতে হবে সব অবস্থায় পিতামাতা মুশিক হলো তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না তাদের যে মানবীয় মৌলিক হকগুলো আছে সেগুলো আদায় করতে হবে কিন্তু দিনই সম্পর্ক ছাত্রদের সাথে আর থাকবে না তাদের কথা শোনা যাবে না আনুগত্য করা যাবে না হ্যাঁ দায়িত্ব পালন হয়ে যাবে তাদেরকে দিনের পথে নিয়ে আসার কাজটা তোমার না তোমার কাজটা হলো তাদেরকে শুধুমাত্র দাওয়া দেওয়া গ্রহণ করা না করা এটা আল্লাহর হাতে হ্যাঁ, আমি এইভাবে শুনছি নিজের কিংবা অন্যভাবে হতে পারে আমি একটা পরিবারকে সহযোগিতা করবো নিজের ইচ্ছা মতো এটা বলতেছেন যে আমরা এইভাবে শুরু করি এখন সে তো বায়াত বুঝতে ঠিক সে আপনার মধ্যে জিহাদের মধ্যে ডাক দেওয়া হয়েছে তার কিন্তু যেরকম ডাক দেওয়া হয়েছে কিন্তু এই অবস্থা বলে যান এই অবস্থা শুরু করেন এদের ব্যাপারে শুরু করতে ক্লিয়ার করা ব্যক্তিগতভাবে কেউ সিদ্ধান্ত নিতে পারবে না তার কাজটা হলো আনুগত্য করা দায়িত্বশীল তাকে যে কাজ দিবে সেই কাজটাই করবে তার এতটুকু আছে অপশন আছে সে তার অভিপ্রায়টা বলতে পারে যে এই কাজটা আমি ভালোভাবে করতে পারবো যদি আমাকে এই কাজটা দেওয়া হয় এই কাজটা আমার জন্য এটা ভালোভাবে আমি করতে পারবো সে এটা এতটুকু বলতে পারে দায়িত্বশীল তার এই চাওয়া অনুযায়ীও কাজ দিতে পারে অথবা দায়িত্বশীল যদি মনে করে না তার দ্বারা কাজ আমার ওইটা বেশি প্রয়োজন কারণ দায়িত্বশীল ভালো জানে কোন কাজে তার এখন দরকার দায়িত্বশীল যে কাজটাই দিবে সেই কাজটাই সে করতে হবে সে নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে যাবে যে আমি এই কাজটা করব আর দাবি করবে যে আমি তো জামা মুক্তই আছি এটা করার অধিকার নাই সে যখন নিজে নিজে খুদ মুক্তার হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিল সে নিজেকে জামাত থেকে বিচ্ছিন্ন করে নিল বায়াত থেকে সে আলাদা করে নিল ব্যক্তিগতভাবে করতে পারবে না দায়িত্বশীল যদি তাকে কোনো কাজ দেয় হতে পারে এমন যে একজন আনকালার্ড ব্যক্তি সে বাড়িতে থাকতে পারে দায়িত্বশীল যদি মনে করে বাড়িটা আমাদের শেল্টার হিসেবে থাকুক সে বাড়িতে থেকে ওই বাড়িতে থেকে কার উপযোগী কাজ হয়তো তার কিছু আত্মীয় স্বজন প্রতিবেশী এদের মধ্যে সে ইলমের প্রচারটা দিল দাওয়াতের কাজটা করলো আঁকিদার পরিশুদ্ধের কাজটা করলো এদের কাছ থেকে হয়তো সে বাইতুল মালের সহযোগিতাটা নিল এই কাজগুলো দায়িত্ব যদি মনে করে তাকে এটা এখানে দিলে পরে এই কাজগুলো হবে এলাকায় আমাদের একটা পরিবেশ তৈরি হবে আমাদের অনেকগুলো সাথী এখানে তৈরি হবে এখানে আমাদের এখান থেকে একটা বাইতুল মাল আসবে যদি মনে করে দায়িত্বশীল কাউকে দিতে পারে কিন্তু সেই সেটা হবে দায়িত্বশীলের সিদ্ধান্তের ভিত্তিতে কোন ব্যক্তি নিজে নিজে এটা কখনো করতে পারবে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, যতগুলো উপায় আছে এটা কোন বই আছে একটা আছে thirty nine Y of Y of জাহাজ ফোরটি ওয়ান ওয়াই অফ জাহাজ ফোরটি ফোর ওয়াই অফ জাহাজ মানে অনেকের লেখা বিভিন্ন ধরনের মুজাহিদিন শাহেকদের লেখা এটা কেউ বলছেন জিহাদে অংশগ্রহণ করার জন্য উনচল্লিশটা উপায় কেউ বলছেন একচল্লিশটা উপায় কেউ বলেছেন চুয়াল্লিশটা উপায় ওইগুলো বিশ্লেষণ করলে দেখবেন যে শাখা প্রশাখা আরো বাড়ানো যাবে আবার এগুলারে সংক্ষিপ্ত করে আরো কম কমের মধ্যে নিয়ে আসা যাবে কিন্তু এই সবগুলোই হল দায়িত্বশীলের সিদ্ধান্তের ভিত্তিতে বিচ্ছিন্নভাবে কেউ এটা করতে পারবে না তাহলে প্রশ্ন শেষ سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك